রহমান রাহিম ওহ কি ঘুটঘুটে অন্ধকার যেন অমাবস্যার ভরা যৌবন এক কদম পথ চলাও যেন মহাদায় দম বন্ধ হয়ে আসছে এ কি সূর্য তো ঠিকই উদিত হচ্ছে চন্দ্রটি তো প্রতিনিয়তই নিজেকে বিলাচ্ছে তারও তারাও তো বসেনি কিন্তু তবু কেন অন্ধকার ও বুঝেছি এই যে আলোহীনতা অন্ধকার নয় এত কুফর শিরিক আর দিনহীনতার অন্ধকার কে পৃথিবীটাকে এ থেকে মুক্ত করবে আরে কোথেকে আওয়াজ বাঁচাও বাঁচাও বলে কে বুক ফাটা আর্তনাদ করছে হায় সে যে আমার মা সে যে আমার বোন সে যে কোনো পিতৃমাত্রে আর স্বজন হারা নিষ্পাপ শিশু বলো না ভাই কে অবনীতাকে শাসুদ্ধতা হতে মুক্ত করবে কে জালিমের কণ্ঠকে স্তব্ধ করে দে মুসলিমের শির শিরকে উঁচু করবে কে অমাবস্যার ভয়াল রাতকে প্রভাতের আলোতে পরিণত করবে হ্যাঁ দায়িত্বটি কিন্তু আমাদের প্রমাণ চাও তাহলে শোনো নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তনে সচেষ্ট হয় তবে আর বসে থাকে নয় চলো রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর শিল্পী বন্ধুদের সাথে আমরাও চলি ধর্মীটাকে মুক্ত করার পবিত্র মিশনে আমরাও তাদের নিয়ে স্লোগান তুলি মুক্ত করব পৃথিবী বন্ধুরা রণাঙ্গন শিল্পী গোষ্ঠীর এবারের পরিবেশনা অডিও অ্যালবাম মুক্ত করব পৃথিবী মুক্ত করব পৃথিবী মুক্ত করব পৃথিবী মুক্ত করব পৃথিবী